কাইস ইবনু আবু হাজিম রহমতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি বলেন আমি তলহা রদিয়াল্লাহ তালাহ এর ওই হাতকে অবশ অবস্থায় দেখেছি যে হাত দিয়ে ওহুদ যুদ্ধে নবী সাল্লাহ আলাইসাল্লামকে রক্ষা করেছিলেন